บุ๊กทูสี่สิบห้าปอยตัลลิชปอยตัลลิชที่โรงหนังซีเนมาฮอลล์ซีเนมาฮอลล์เราอยากไปดูหนัง আমরা সিনেমায় যেতে চাই আমরা সিনেমায় যেতে চাই วันนี้มีหนังดีฉาย আজকে একটা ভালো ফিল্ম বা ছবি চলছে আজকে একটা ভালো ফিল্ম বা ছবি চলছে หนังเรื่องนี้เข้าใหม่ ফিল্মটা বা ছবিটা একদম নতুন ফিল্মটা বা ছবিটা একদম নতুন ช่องขายตั๋วอยู่ที่ไหนคะ ক্যাশ রেজিস্টার কোথায় ক্যাশ রেজিস্টার কোথায় ยังมีที่นั่งว่างอีกไหมคะ এখনো কি কোনো সিট খালি আছে এখনো কি কোনো সিট খালি আছে บัตรผ่านประตูราคาเท่าไหร่คะ টিকিটের দাম কত টিকিটের দাম কত หนังเริ่มกี่โมงคะ ফিল্ম বা ছবি কখন শুরু হয় ফিল্ম বা ছবি কখন শুরু হয় หนังฉายกี่ชั่วโมงคะ ফিল্ম বা ছবি কতক্ষণ ধরে চলবে ফিল্ম বা ছবি কতক্ষণ ধরে চলবে จองตั๋วล่วงหน้าได้ไหมคะ টিকিট সংরক্ষণ করা যাবে টিকিট সংরক্ষণ করা যাবে ดิฉันต้องการนั่งข้างหลัง আমি সব থেকে পিছনে বসতে চাই আমি সব থেকে পিছনে বসতে চাই ดิฉันต้องการนั่งข้างหน้า আমি সামনে বসতে চাই আমি সামনে বসতে চাই ดิฉันต้องการนั่งตรงกลาง